السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আবার আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম হতে প্রমাণিত সহিহুল বুখারি ও মুসলিমের একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছিলাম একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের সামনে আমরা বর্ণনা করছিলাম বিরতির পূর্বে আমরা বলেছিলাম যে তিনজন শিশু আল্লাহ সুবহান হাত আলা তাদেরকে শিশু বয়সে কথা বলাছেন যে বয়সে সাধারণত কেউ কথা বলে না একজন ঈসা আলাই দ্বিতীয় দ্বিতীয়জন বানী ইসরাইলের মধ্য থেকে আরেক শিশু সেই জুরাইজের ঘটনার সাথে সম্পৃক্ত অত্যন্ত নেককার বরহেজগার দিনদার আবেদ জুরাইজ তিনি নির্জন ঘরে আবাদতে লিপ্ত থাকতেন মা তাকে একবার দুইবার তিনবার ডাকতে গিয়েও পাননি মা তখন ক্ষুব্ধ হয়ে জোরাইজের জন্য বদোয়া করেছিলেন কি বদোয়া করেছিলেন মা বলেছিলেন হে আল্লাহ আল্লাহ তুমি থু হাত ইলা উজু হিল মুমিসাদ হে আল্লাহ এ জোরাইজ তার মৃত্যুর পূর্বে সে যেন অবশ্যই কোন অপকর্মের সম্মুখীন হয় তাকে তুমি এই শাস্তি দান করো কারণ আমি মা হয়েও বারবার তার কাছে এসেছি তাকে ডেকেছি আমার ডাকে সে সাড়া দেয়নি মা জোরাইজের জন্য এবদ্ধ করলেন প্রিয় দর্শক শ্রোতা মনে রাখতে হবে জোরাইস কিন্তু অবহেলাবশত মাকে তার ডাকে সাড়া দেয়নি বিষয়টি এমন ছিল না জোরাইজ আল্লাহর এবাদতে লিপ্ত আল্লাহর এবাদতে মগ্ন এ অবস্থায় মা ডাকলে এবাদতের বিঘ্নতা সৃষ্টি হবে এজন্য মায়ের ডাকে তিনি সাড়া দেননি দিতে পারেননি কিন্তু মায়ের অবাধ্য হয়ে তিনি মাকে সাড়া দেননি বিষয়টি এমন ছিল না আজকে আমরা আল্লাহর এবাদত তো দূরের কথা বরং নিজের সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েসে কর্মকাণ্ডে এমনভাবে মগ্ন হয়ে যাই মা বাবার কথা সামান্যতম চিন্তা করি না আল্লাহর আবাদত নয় এমনেই অনেক সময় আমরা নিজেরা নিজেদের বউ বাচ্চাকে নিয়ে এমন ব্যস্ত হয়ে যাই নিজের স্ত্রীকেও খুশি করার জন্য এমন অবস্থানে চলে যাই মা বাবা তারা অসন্তুষ্ট হোক কিনা সেদিকে সামান্য ভ্রুক্ষেপ করি না বরং মায়ের সাথে যেই মা আমাদেরকে কষ্ট করে গর্ভধারণ করেছেন যেই মা আমাদেরকে তার দুধ পান করে লালন পালন করেছেন যেই মা আমাদেরকে সযত্নে মানুষ করেছেন সেই মাকেও আমরা প্রত্যাখ্যান করি কষ্ট দেই ব্যথা দেই স্ত্রীর কথা শুনে তাকে সন্তুষ্ট রাখার জন্যে কোনো মুসলিম বিবেকবানের জন্য এটি কখনো বৈধ নয় এটি কখনো হালাল নয় স্ত্রীকে আপনি স্ত্রীর অধিকার দেবেন কিন্তু মাকে তার অধিকার থেকে আপনি বঞ্চিত করবেন তা ইসলাম কখনো অনুমতি দেয়নি আল্লাহ কখনো তা পছন্দ করেন না বরং কেউ যদি আল্লাহর নফলে বাদতেও ব্যস্ত থাকে আর মায়ের অধিকার যদি সে সঠিকভাবে না দেয় তাহলেও মায়ের বদোয়া আল্লাহ সুবাহ ফিরিয়ে দেন না কবুল করেন মা ক্ষুব্ধ হয়ে জুরাইজের জন্য বদ্ধ করলেন হে আল্লাহ তার জীবনে এই বিপদের তাকে সম্মুখীন করাও সেই বদোয়া আল্লাহ সুবাহ মায়ের ক্ষুব্ধ হয়ে ব্যথিত হয়ে এই বদোয়াকে আল্লাহ ফিরিয়ে দেননি সেটিকে কবুল করেছেন সেই বদোয়ায় কি হল জুরাইজের পরিস্থিতি জুরাইজ তিনি সত্যি একজন নেককার দিনদার মানুষ নির্জনে তিনি তার এবাদত গাহে এবাদত করছেন হঠাৎ একজন অসৎ মেয়ে খারাপ মেয়ে জোরাইজকে এসে প্রস্তাব দেয় তার সাথে অপকর্মের প্রস্তাব দিয়ে দেয় জোরাইজ তিনি আল্লাহকে ভয় করেন তিনি সেই অসৎ মেয়ের প্রস্তাব কখনো গ্রহণ করেননি তাকে প্রত্যাখ্যান করেছেন তাকে তাড়িয়ে দিয়েছেন সেই অসৎ মেয়ে জোরাইদ যখন তার প্রস্তাব গ্রহণ করলেন না বরং তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেন অসৎ মেয়ে জুরাইজের প্রতি একটু ক্ষুব্ধ হয়ে যায় তখন পরবর্তীতে এই অসৎ মেয়ে সেই জঙ্গলেই এক রাখালের সাথে সে অপকর্মে জড়িত হয় রাখালের সাথে অপকর্মে জড়িত হলে এই অসৎ মেয়ের পেটে সন্তান চলে আসে তার গর্ভে সন্তান এসে যায় সন্তান আসলে পরে যখন এই মেয়ে সন্তান প্রসব করে প্রসব করে সে সন্তান জন্ম দিয়েই সে মানুষকে ছড়াতে লাগলো বলতে লাগলো যে এই সন্তান হচ্ছে এই জোরাইজের যে জোরাইজ এত বড় দিনদার আবেদ নেককার বলে আপনারা জানেন এই সন্তান হচ্ছে সেই জোরাইজের অবৈধ সন্তান এলাকার জনগণ কথা শুনে জোরাইজের প্রতি যাদের ভালো ধারণা ছিল তারা ক্ষিপ্ত হয়ে জোরাইজের ঘর সেই আবাদত গাকে ভেঙে দিল ভেঙে দিয়ে জোরাইজকে অনেক কিছু করার তারা চেষ্টা করল জোরাইজ বললেন যে থামো তোমরা আমার সাথে দুর্ব্যবহার করো না কি বিষয় তোমরা বলো তারা বলল যে তুমি এই অসৎ মেয়ের সাথে অসৎ কর্মে লিপ্ত হয়ে এই সন্তান অবৈধভাবে এসেছে এ কাজ তোমার এটা তো কখনো আমরা আশা করিনি কিভাবে এ কাজ ঘটেছে জোরাইজ বললেন যে দেখো তোমরা ক্ষিপ্ত হইও না ধৈর্য ধারণ করো সঠিক প্রমাণ তোমরা পেয়ে যাবে সে প্রমাণ কি এই ছোট্ট শিশু কেবলমাত্র জন্ম হলো তার জোরাইজ সেই শিশুর কাছে গেলেন গিয়ে তার পেটে আঙ্গুল দিয়ে আঘাত করে বললেন হে শিশু বলো তোমার বাবা কে জোরাইজ এইভাবে এই ছোট্ট শিশুকে যখন আঘাত করে বলল শিশু বলো তোমার বাবা কে শিশু বলে দিল যে আমার বাবা হচ্ছে অমুক রাখাল সেই রাখালের সাথে আমার মা যৌন মিলনের মাধ্যমে আমার জন্ম হয়েছে অতএব আমার বাবা হচ্ছে সেই রাখাল সকল জনগণের সামনে এই ছোট্ট শিশু যার মুখ দিয়ে কথা বের হওয়ার কথা নয় সে যখন এভাবে মুখ খুলে কথা বলল কথা বলার সাথে সাথে জনগণ সকলে বুঝল যে না জোরাইজ সত্যি সে দিনদার সত্যি সে নেককার মানুষ সে কখনোই অপকর্ম করেনি ফলে তারা জোরাইজের সে ঘরটিকে আবার সুন্দরভাবে তৈরি করে দিল শুধু এতটুকুই নয় বরং তারা বলল হে জোরাইজ আমরা অন্যায় করেছি না বুঝে তোমার এবাদত গাকে ভেঙে দিয়েছি আমরা চাচ্ছি এখন স্বর্ণ দিয়ে তোমার এই আবাদত গাকে তৈরি করে দেব জুরাইজ বললেন যে না স্বর্ণ দিয়ে প্রয়োজন নেই যা ছিল তেমনই ভাবে তোমরা করো সেভাবেই তারা তার ঘরটিকে তৈরি করে দিল এবং সেই অসৎ অবৈধ কর্মে লিপ্ত হওয়া সেই খারাপ মহিলা মিথ্যুক বলে প্রমাণিত হল প্রমাণ হল এই ছোট্ট কোলের শিশু যেই শিশু মুখ দিয়ে কিছুই বলতে পারে না তার মুখ দিয়ে আল্লাহ সুবহানা হওয়া তালা এই সত্য কথা বলে প্রমাণিত করলেন বিষয়টিকে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দুটি বিষয় প্রথম বিষয় হল জোরাইজ তিনি সত্যি নেককার ব্যক্তি ছিলেন সৎ ব্যক্তি ছিলেন আল্লাহ সুবাহ তাকে বিপদের সম্মুখীন করলেও বিপদ থেকে তাকে মুক্তি দিলেন সুতরাং মনে রাখতে হবে আমরা যদি সত্যি সৎ হতে পারি আল্লাহকে ভয় করে চলতে পারি তাহলে পৃথিবীর যতই বিপদ হোক না কেন সাময়িকভাবে কষ্ট হলেও প্রকৃতপক্ষে আমরা সেই বিপদ থেকে ইনশা আল্লাহ মুক্তি পাব এতে কোনো সন্দেহ নেই দুনিয়াতে না হলেও আখেরাতে সেই বিপদ থেকে অবশ্যই আমরা মুক্তি পাব এ শিক্ষায় এ হাদিস এ ঘটনা আমাদেরকে দিচ্ছে দ্বিতীয় বিষয় এ ঘটনা এটাও প্রমাণ করে দিচ্ছে আমি যতই ভালো হই না কেন যদি আমার বাবা মাকে আমি কষ্ট দিয়ে থাকি তাহলে আমার বাবা মা বদোয়া করলে সেই বদোয়া আল্লা সুবাহ ফিরিয়ে দেন না সেটাকেও কবুল করেন সুতরাং আমাদেরকে আল্লাহকে ভয় করে আল্লাহর পথে তো থাকতেই হবে সততার সাথে সাথে আমাদেরকে বাবা মার প্রতি শ্রদ্ধাচরণ বাবা মার সাথে সদ্ব্যবহার বাবা মার সাথে ভালো আচরণ বাবা মার সাথে নম্র ভদ্র ব্যবহার আমাদের সব সময় থাকতে হবে এটাই হল ইসলামের শিক্ষা অতএব এই দ্বিতীয় শিশু সেও শিশু বয়সে যখন কেউ কথা বলে না এমন বয়সে সে কথা বলার সুযোগ তার হয়েছে তৃতীয় শিশু রাসুল সাল্লাহ হুসাল্লাম তৃতীয় শিশুর বর্ণনা দিচ্ছেন সেটিও হচ্ছে পূর্ববর্তী কোন একজন মা পূর্ববর্তী মানুষদের কোন এক মা তার ছোট্ট বাচ্চা যেই বাচ্চা শুধু মায়ের দুধ খেয়ে জীবনযাপন করছে মা এই ছোট্ট বাচ্চাকে তার দুধ পান করাচ্ছে দুধ পান করা অবস্থায় মায়ের পাশ দিয়ে কাজ দিয়ে এক সম্ভ্রান্ত ঘোর সোয়ারি তিনি ঘরার উপর দিয়ে চলে ঘোড়ার উপর চলে যাচ্ছেন মা দেখলেন যে এই লোকটা কতই না সম্ভ্রান্ত সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তি এই সেই বিশাল ঘরায় সে সোয়ার হয়ে যাচ্ছে মা মনে মনে আশা করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল মা দোয়া করলেন আল্লাহর কাছে হে আল্লাহ আমার এই দুধপানকারী সন্তান এই ছোট্ট সন্তানকে এই সম্ভ্রান্ত ব্যক্তির মতো করে দাও সেও যেন এই ধরনের একজন সম্ভ্রান্ত ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এরকম হতে পারে তার মতো আমার এই সন্তানকে বানিয়ে দাও মা আল্লাহর কাছে দোয়া করলেন এই ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়া বন্ধ করে সেই ব্যক্তির দিকে তাকালো যে ঘর সোয়ার হয়ে যাচ্ছে তার দিকে তাকায় সেও দোয়া করতে শুরু করলো আল্লাহ আলনি মিসলাহু এই ছোট্ট বাচ্চা যার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে এই মুহূর্তে মায়ের দোয়ার বিপরীতে সেও দোয়া করলো হে আল্লাহ আমাকে অমুক ব্যক্তির মতো বানাবেন না মা দোয়া করলো হে আল্লাহ আমার সন্তানকে অমুক ব্যক্তির মতো বানিয়ে দিন আর এই ছোট্ট বাচ্চা মায়ের দুধ খাওয়া বন্ধ করে সে বলে ফেললো হে আল্লাহ অমুক ব্যক্তির মতো আমাকে করবেন না কিছুক্ষণ পরেই আবার মায়ের পাশ দিয়ে আরেকজন অসহায় ব্যক্তি যাচ্ছে একটা কৃতদাসী কাজের মেয়ে মায়ের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু সেই মেয়েকে বহুভাবে নির্যাতন করা হচ্ছে মা সেই মেয়ের কাজের মেয়ের করুণ দশা দেখে তার নির্যাতন নিষ্পেষণের অবস্থা দেখে মা আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আল্লাহ আল ইবনি মিসলাহাজা হে আল্লাহ আমার এই সন্তানকে এই কাজের মেয়ে যাকে নির্যাতন করা হচ্ছে তার মতো যেন তার অবস্থা না হয় সেরকম কখনো বানায়ও না সেই ছোট্ট বাচ্চা যা মুখ দিয়ে কথা বলতে শুরু করেনি শিখে নাই কথা সে সাথে সাথে মায়ের দুধ খাওয়া বন্ধ করে মায়ের দোয়ার বিপরীত দোয়া সে করল সে বলল যে হে আল্লাহ আল্লাহ যে আল্লিম হাজা এ আল্লাহ আমাকে এর মতো বানাই দিন যার মতো না বানানোর দোয়া করলেন আল্লাহর কাছে তার মা সেই ছোট্ট শিশু আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই মেয়ের মতোই করে দাও রহস্য কি রহস্য হচ্ছে আসলেই সেই সম্ভ্রান্ত ঘোরসোয়ার ব্যক্তি আর এই নির্যাতিত কৃতদাসী দুজনের মাঝে রহস্য হচ্ছে এই সেই সম্ভ্রান্ত ঘোরসোয়ার ব্যক্তি সে ছিল নিষ্ঠুর একজন জালেম শাসক নিষ্ঠুর এবং জালেম শাসক ছিল মা সে বিষয়টি অতটুকু খেয়াল করেনি শুধু এমনি বাহ্যিকভাবে দেখে মনে করছে আমার সন্তানও যেন এই ধরনের সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তি হয় কিন্তু আল্লাহ সুবাহ তার আসল অবস্থাটি জানেন সেই জন্যই সেই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে সেই দোয়াটি যেন কবুল না হয় তাই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ দোয়া বের করলেন হে আল্লাহ সেরকম জালেম নিষ্ঠুর শাসকের মতো আমাকে কখনো করবেন না দ্বিতীয় সেই কাজের মেয়ে কৃতদাসী নির্যাতনের শিকার হচ্ছে যে মা তার নির্যাতন কষ্ট জ্বালা যন্ত্রণার দিকে লক্ষ্য করেই মা দোয়া করলেন হে আল্লাহ আমার বাচ্চা যেন এই ধরনের কারণ নির্যাতনের শিকার না হয় রকম তাকে বানায় না কিন্তু শিশু বাচ্চা সে দোয়া করে বসল বিপরীত বলল হে আল্লাহ তার মতো আমাকে করো মানে এর অর্থ হলে যে সেই দাসী কৃতদাসী কাজের মেয়ে সে কখনো চুরি করেনি তাকে চুরির শাস্তি দেওয়া হচ্ছিল সে জেনাবে বিচারে জড়িত হয়নি তাকে জেনাবে বিচারে শাস্তি দিয়ে নির্যাতন করা হচ্ছিল সে ছিল সৎ সে ছিল আল্লাহ ভীরু সে ছিল ইমানদার তাই সে ছোট্ট বাচ্চা আল্লাহর কাছে দোয়া করে বসল হে আল্লাহ সে যেমন সৎ সে যেমন দিনদার সে যেমন ইমানদার সকল অপকর্ম থেকে সে প্রকৃতপক্ষে স্বচ্ছ মুক্ত আমাকে সেই রকম বানায় দাও সেই ছোট্ট শিশু আল্লাহর পক্ষ থেকে অবগত হয়েই সে এভাবে এ দোয়া করেছিল সুপ্রিয় দর্শক শ্রোতা এ হলো তৃতীয় শিশু যেই শিশু মায়ের দুধ দুধ খাওয়ার বয়সেই যখন সাধারণত কেউ কথা বলতে পারে না এমন বয়সে সে এভাবে কথা বলেছে প্রকৃতপক্ষে ঈসা আলাইসালাম আর সেই জুরাইজের সময়ে সেই শিশু এবং এই শিশু তারা নিজেরা কথা বলেছে এটি তাদের যোগ্যতা তাদের শক্তি ক্ষমতা বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে যেই আল্লাহ সুবাহানা তালা তাদেরকে কথা বলার এই বয়সে শক্তি দেননি সেই আল্লাহ সুবাহানা তালা তাদেরকে এই বয়সে কথা বলার শক্তি দিয়েছেন যোগ্য করেছেন সেই হিসাবেই তারা কথা বলার সুযোগ পেয়েছে এ বিশাল ঘটনা এ কাহিনী আমাদেরকে এটাই শিক্ষা দেয় আল্লাহ সুবাহানা হুয়া অসম্ভব বিষয়কেই সম্ভব করে দিতে পারেন আপনি অসুস্থ আপনাকে সুস্থ করতে পারেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনি সন্তানহীন দাম্পত্য জীবন যাপন করছেন আপনাকে সন্তান দিতে পারেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা যাদের সন্তান হয়নি বৈবাহিক জীবন দশ পনেরো বছর কেটে যাচ্ছে কোনো সন্তান নেই দাম্পত্য জীবনে সন্তানই হলো সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা কোনো সন্দেহ নেই কিন্তু সন্তান হয়নি অস্থির হয়ে তারা ছুটেছেন বিভিন্ন মাজারে বিভিন্ন দরগায়ে বিভিন্ন পীর ফকিরের কাছে সন্তানের জন্য তারা ছুটেছেন আপনাকে মনে রাখতে হবে সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো রাজা বাদশাও নয় পৃথিবীর কোনো পীর ফকিরও নয় পৃথিবীর কোনো দরবেশ বুজুর্গও নয় সন্তান দেওয়ার মালিক হলেন হুয়া তালা সুতরাং ভিন্নজনের কাছে ধর্ণা না দিয়ে আপনাকে ধর্ণা দিতে হবে আল্লাহ সুহানা হুয়া তাহার কাছে চাইতে হবে আল্লাহর কাছে যখন আপনার ভাগ্যে সন্তান হবে ইনশা আল্লাহ আল্লাহ দিবেন আপনি পেয়ে যাবেন এজন্য আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছেই চাইতে হবে ভিন্ন কাছে গিয়ে যদি আপনি দ্বারস্থ হয়ে থাকেন ধর্ণা দেন তাহলে আপনি সন্তান তো পাবেনই না বরং নিজের ইমানটাকেও হারিয়ে ফেলবেন এতে কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক শ্রোতা এ হাদিসের কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ সুবাহান যেমনই ভাবে যেমনইভাবে অপ্রাপ্ত বয়সকে যেই বয়সে কথা বলার সুযোগ নয় সম্ভবত সাধারণত কথা বলে না এই বয়সের শিশুদেরকে ভাবে আল্লাহ সুবাহ কথা বলেন বলালেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইন কাদির আল্লাহ সুবহানা তিনি হলেন সকল ক্ষমতার মালিক তিনি একমাত্র সকল ক্ষমতার মালিক তিনি সবকিছু করতে পারেন যেমনইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যার বাকশক্তি এখনো আসেনি তাকে বাকশক্তি দিয়ে কথা বলার সুযোগ করে দিলেন তেমনিভাবে আপনার বাকশক্তি অনেক আপনি খুবই মিষ্টি মধুর কথা বলতে পারেন আল্লাহ সুবাহানুভতালা ইচ্ছা করলে মুহূর্তের মাঝে আপনাকে বাকহীন করে দিতে পারেন বাকশক্তিহীন করে দিতে পারেন কথাহীন করে দিতে পারেন ববা বানিয়ে দিতে পারেন অতএব যারা আমরা আল্লাহর এই নিয়ামত পেয়েছি এই বাকশক্তি দিয়ে গান বাজনা এই বাকশক্তি দিয়ে অশ্লীলতা এই বাকশক্তি দিয়ে খারাপ কথাবার্তায় আপনি সবসময় আপনার মুখকে ব্যবহার করবেন তা যেন কখনো না হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার মুখ দিয়ে আল্লাহর কথা বলার চেষ্টা করুন আপনার মুখ দিয়ে ইসলামের কথা বলার চেষ্টা করুন আপনার মুখ দিয়ে ন্যায় কথা বলার চেষ্টা করুন আপনার মুখ দিয়ে ইসলামের পক্ষে বলার চেষ্টা করুন আপনার মুখ দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে সেগুলি থেকে আপনার মুখকে বিরত রাখার চেষ্টা করুন আল্লাহ সুবাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের ইমান ও ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি আমরা যেন আমাদের জীবনকে আরো সুন্দরভাবে গড়তে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াহ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه.